আজরাক ইবনু কায়স রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমরা আহওয়াজ শহরে হারুরি অর্থাৎ খারিজি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধরত ছিলাম যখন আমরা নহরের তীরে ছিলাম তখন সেখানে এক ব্যক্তি এসে সালাত আদায় করতে লাগলো আর তার বাহনের লাগাম তার হাতে ছিল বাহনটি ছুটে যাওয়ার জন্য টানাটানি করতে লাগলো তিনিও তার অনুসরণ করতে লাগলেন রাবি সুবার রহমতুল্লাহ আলহি বলেন তিনি ছিলেন আবু বারজাহ আসলামী রদিল্লাহ তালাহু এ অবস্থা দেখে এক খারিজি বলে উঠল ইয়া আল্লাহ এ বৃদ্ধকে কিছু করুন বৃদ্ধ সালাদ শেষ করে বললেন আমি তোমাদের কথা শুনেছি আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে ছয় সাত কিংবা আট যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমি তার সহজীকরণ লক্ষ্য করেছি আমার বাহনটির সাথে আগপিছ হওয়া বাহনটিকে তার চারণভূমিতে ছেড়ে দেওয়ার চেয়ে আমার নিকট অধিক প্রিয় কেননা তা আমার জন্য কষ্টদায়ক হবে